บุ๊กทู ห้าสิบแปด আটান্ন আটান্ন อวัยวะ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ดิฉันวาดรูปผู้ชาย আমি একজন মানুষের ছবি আঁকছি আমি একজন মানুষের ছবি আঁকছি เริ่มจากศีรษะก่อน সবচেয়ে আগে মাথা সবচেয়ে আগে মাথা ผู้ชายสวมหมวก মানুষটি একটি টুপি পরে আছে মানুষটি একটি টুপি পরে আছে มองไม่เห็นเส้นผม তার চুল দেখা যায় না তার চুল দেখা যায় না มองไม่เห็นหูด้วย তার কানও দেখা যায় না তার কানও দেখা যায় না มองไม่เห็นหลังด้วย তার পিঠটাও দেখা যায় না তার পিঠটাও দেখা যায় না ดิฉันกำลังวาดตาและปาก আমি চোখ এবং মুখ আঁকছি আমি চোখ এবং মুখ আঁকছি ผู้ชายคนนี้กำลังเต้นลำและหัวเราะ লোকটি নাচছে এবং হাসছে লোকটি নাচছে এবং হাসছে ผู้ชายคนนี้มีจมูกยาว লোকটার লম্বা নাক আছে লোকটার লম্বা নাক আছে เขากำลังถือไม้เท้าในมือของเขา সে তার হাতে একটা ছড়ি ধরে আছে সে তার হাতে একটা ছড়ি ধরে আছে เขามีผ้าพันคอที่รอบคอของเขาอีกด้วย সে তার গলাতেও একটা স্কার্ফ জড়িয়ে আছে সে তার গলাতেও একটা স্কার্ফ জড়িয়ে আছে มันเป็นฤดูหนาวและอากาศเย็น এখন শীতকাল এবং ঠান্ডার সময় এখন শীতকাল এবং ঠান্ডার সময় แขนแข็งแรง হাত দুটো মজবুত হাত দুটো মজবুত ขาก็แข็งแรงด้วย পা দুটোও মজবুত পা দুটো মজবুত ผู้ชายคนนี้ทำมาจากหิมะ মানুষটি বরফ দিয়ে তৈরি মানুষটি বরফ দিয়ে তৈরি แต่เขาไม่สวมกางเกงและเสื้อคลุม সে প্যান্ট আর কোট কোনোটাই পরে নেই সে প্যান্ট আর কোট কোনোটাই পরে নেই แต่เขาก็ไม่หนาวสั่น কিন্তু মানুষটার ঠান্ডা লাগছে না কিন্তু মানুষটার ঠান্ডা লাগছে না เขาคือตุ๊กตาหิมะ সে একজন হিম মানব সে একজন হিম মানব